يا رسول الله يا حبيب الله رسول يا ربي দয়ার কান্ডারি রসুলে আরবি দয়ার কান্ডারি রসুলে আরবি দয়ার কান্ডারি তুমি পাই না খুঁজে কোনো কিছুই তোমার সমতুল পাই না খুঁজে কোনো কিছুই তোমার সমতুল রসুলে আরবি দয়ার কান্দারি রসুলে আরবি দয়ার কান্দারি তুমি মুক্তির মূল পাই না খুঁজে কোনো কিছুই তোমার সমতুল পাই না খুঁজে কোনো কিছুই তোমার সমতুল হে প্রিয় নবী তুমি ধ্যানের ছবি হে প্রিয় নবী তুমি ধ্যানের ছবি হে প্রিয় নবী তুমি ধ্যানের ছবি তুমি জান্নাতি ফুল রসুলে আরবি দয়ারো কান্দারে রসুলে আরবি দয়ারো কান্দারে তুমি মুক্তির মূল পাই না খুঁজে কোনো কিছুই তোমার সমতুল পাই না খুঁজে কোনো কিছুই তোমার সমতুল জন্মভূমি ছেড়েছ তুমি ছেড়েছ প্রাণের কাবা তোমাকে পে মদিনাবাসী জানালো মার হাবা জন্মভূমি ছেড়েছ তুমি ছেড়েছ প্রাণের কাবা তোমাকে পে মদিনাবাসী জানালো মার হাবা জন্মভূমি ছেড়েছ তুমি ছেড়েছ প্রাণের কাবা তোমাকে পেয়ে মদিনাবাসী জানালো মার হাবা স্বাগতম স্বাগতম স্বাগতম ভাঙলে সকল ভুলে রসুলে আরবি দয়ার কান্দারি রসুলে আরবি দয়ার কান্দারি তুমি মুক্তির মূল পাই না খুঁজে কোনো কিছুই তোমার সমতুল পাই না খুঁজে কোনো কিছুই তোমার সমতুল তোমারি প্রেমে ওয়াজ করুনি দন্ত দেয় ফেলে এত প্রিয় হয়েও মোরা গেছি তোমায় ভুলে তোমারি প্রেমে ওয়াজ করুনি দন্ত দেয় ফেলে এত প্রিয় হয়েও মোরা গেছি তোমায় ভুলে তোমারি প্রেমে করুনি দন্ত দেয় ফেলে এত প্রিয় হয়েও মোরা গেছি তোমায় ভুলে সফায়ত করিও পুলসিরা তরায়ো সফায়ত করিও পুলসিরা তরায়ো সফায়ত করিও পুলসিরা তরায়ো হে প্রিয় হে রসুলে আরবি দয়ার কন্দারি রসুলে আরবি দয়ার কন্দারি তুমি মুক্তির মূল পাই না খুঁজে কোনো কিছুই তোমার সমতুল পাই না খুঁজে কোনো কিছুই তোমার সমতুল হে প্রিয় নবী তুমি ধ্যানের ছবি হে প্রিয় নবী তুমি ধ্যানের ছবি হে প্রিয় নবী তুমি ধ্যানের ছবি তুমি জান্নাতি ফুল রসুল্লে আরবি দয়ার কান্দারি রসুলে আরবি দয়ার কান্দারি তুমি মুক্তির মূল পাই না খুঁজে কোনো কিছুই তোমার সমতুল পাই না খুঁজে কোনো কিছুই তোমার সমতুল পাই না খুঁজে কোনো কিছুই তোমার সমতুল পাই না খুঁজে কোনো